সাহল ইবনু সাদ সাইদি রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত যে ওয়াইমির আজলানি রদিল্লাহ তাল্লাহ্ন আসেম ইবনু আদি আনসারি রদিল্লাহ তাল্লাহ্ন এর নিকট এসে বললেন হে আসিম যদি কোনো ব্যক্তি তার স্ত্রীকে অপর কোনো পুরুষের সাথে ব্যভিচাররত দেখতে পায় এবং সে তাকে হত্যা করে ফেলে তাহলে তোমরা কি তাকে অর্থাৎ হত্যাকারীকে হত্যা করবে আর হত্যা না করলে তবে সে কি করবে হে আসিম আমার পক্ষ হতে এ সম্পর্কে তুমি রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করো আসিম রদিল্লাহ তালাহু এ সম্পর্কে রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করলেন রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম এ ধরনের প্রশ্নাবলী নিন্দনীয় এবং দূষণীয় মনে করলেন এমনকি রসুলুল্লাহ সাল্লাহু সাল্লাম এ উক্তি শ্রবণে আসিম রদিল্লাহ তালাহু ভরকে গেলেন এরপর আসিম রদিল্লাহ তালাহু তার নিজ বাসায় ফিরে আসলে ওয়াইমির রদিল্লাহ তালাহু এসে বললেন হে আসিম রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম তোমাকে কি জবাব দিলেন আসিম রদিল্লাহ তালাহু বললেন তুমি কল্যাণজনক কিছু নিয়ে আমার নিকট আসনি তোমার জিজ্ঞাসিত বিষয়কে রসিল্লা সাল্লাহ সাল্লাম না পছন্দ করেছেন ওয়াইমির রদিল্লাহ তালাহু বললেন আল্লাহর কসম উত্তর না পাওয়া পর্যন্ত এ বিষয়ে আমি তাকে জিজ্ঞেস করতেই থাকব ওয়াইমির রদিল্লাহ তালাহু এসে লোকদের মাঝে রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে পেলেন এবং বললেন হে আল্লাহ রসুল যদি কেউ তার স্ত্রীর সঙ্গে পর পুরুষকে ব্যবিচারত দেখতে পায় আর তাকে হত্যা করে ফেলে তবে আপনারা কি তাকে হত্যা করবেন আর যদি সে অর্থাৎ স্বামী হত্যা না করে তাহলে সে কি করবে তখন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন তুমি ও তোমার স্ত্রীর ব্যাপারে আয়াত অবতীর্ণ হয়েছে সুতরাং তুমি গিয়ে তাকে অর্থাৎ তোমার পত্নীকে নিয়ে আসো সাহুল রদিল্লাহ তাল্লাহু বলেন এরপর তারা দুজনে লিয়ান করল আমি সে সময় অন্যান্য লোকের সঙ্গে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এর কাছে ছিলাম উভয়ের লিয়ান করা হয়ে গেলে ওয়াইমির রদিল্লাহ তাল্লাহু বললেন হে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এখন যদি আমি আমার স্ত্রীকে স্ত্রী হিসেবে রাখি তবে এটা হবে তার উপর মিথ্যারোপ করা এরপর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাকে আদেশ দেওয়ার পূর্বেই তিনি তার স্ত্রীকে তিন তালাক দিলেন ইবনু শিহাব রহমতুল্লা আলহি বলেন এটাই লিয়ানকারী দয়ের ব্যাপারে সুন্নত হয়ে দাঁড়ালো